জোছো না রাতে আকাশ পানে দেখো তাকাইয়া কে বসালো তারার মেলা নিপুণ করিয়া জোছো না রাতে আকাশ পানে দেখো তাকাইয়া কে বসালো তারার মেলা নিপুণ করিয়া জোছো না রাতে আকাশ পানে দেখো তাকাইয়া কে বসালো তারার মেলা নিপুণ করিয়া রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সকাল সাঁঝের বেলায় আধার ঘিরে নীল আলো কেটে সকাল হলে সূর্য মামাকার কার সারায় ওঠে সাঁঝের বেলায় আধার ঘিরে নীল আলো কেটে সকাল হলে সূর্য মামাকার কার সারায় ওঠে সাঁঝের বেলায় আধার ঘিরে নীল এসব কিছু কে করেছেন নিত্য বিরামহীন রবুল আলমিন আমাদের রবুল আলমিন রবুল আলমিন তিনি যে রবুল আলমিন রবুল আলমিন আমাদের রব্বুল আলামিন জোছর রাতে আকাশ পানে দেখো তাকাইয়া কে বসালো তারার মেলা ফুল করিয়া রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন জানো কিতাবে কার হুকুমে সাগর নদী চলে মাল্লা মাঝি কার নামেতে ভাটি আলী সুর তোলে জানো কিতাবে কার হুকুমে সাগর নদী চলে মাঝি কার নামেতে ভাটি মাঝি কার নামেতে ভাটিয়ালি সুর তোলে তিনি হলেন মহান মালিক রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রাতে আকাশ পানি দেখো তাকাইয়া কে বসালো তারার মেলা নিপুর করিয়া রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে সাজালো নিপুন করে জমিন ও আসমান কার করুণায় সকল মখলুক চলে অবিরাম কে সাজালো নিপুণ করে জমিন আসমান তার করুণায় সকল মকলুক চলে অবিরাম কে সাজালো নিপুণ করে জমিন আসমান তার করুণায় সকল মকলুক চলে অবিরাম তিনি হলেন মোদের মালিক থাকবে চিরদিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন জোছুন রাতে আকাশ পানি দেখো কাইয়া কে বসালো তারার মেলা নিপুণ করিয়া জোছুন রাতে আকাশ পানি দেখো কাইয়া কে বসালো তারার মেলা নিপুণ করিয়া রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রবুল আলামিন আমাদের রবুল আলামিন